তিন চরকা কাটা বুড়ি অনেক দিন আগে এক তাঁতি মহিলা একটা ছোট্ট কুটিরে থাকত তার মেয়েকে নিয়ে মেয়ের নাম ছিল নোরা মহিলা সারাদিন চরকায় সুতো কাটত অথচ নোরা তাকে কোনো সাহায্য করত না নোরার চরকার শব্দ একদম ভালো লাগত না তার ভালো লাগত ছবি আঁকতে আর তার মা ভাবত ছবি আঁকা মানে সময় নষ্ট করা নোরা নোরা মা কি করছো তুমি আমাকে সুতো কাটতে সাহায্য করো এক মিনিট আসছি মা আমার আঁকা এক্ষুনি শেষ হয়ে যাবে আমি কতবার তোমাকে বলেছি যে ছবি আঁকা মানে সময় নষ্ট করা আমার জন্য কি তোমার একটুও মায়া হয় না আমি সারা দিন তাতে কাপড় বুনি যাতে সামান্য রোজগার করতে পারি আর তুমি সময় নষ্ট করছো কিন্তু মা আমি বাড়ির মালিকের জন্য ছবি আঁকছি বলেছেন এর জন্য আমাকে ভালো টাকা দেবেন কিচ্ছু শুনতে চাই না আমি হয়তো দু একটা ছবি বড় লোককে বেচতে পারবে কিন্তু আমাদের রাজ্যে এরকম কটা লোক আছে কিন্তু কাপড় সবার দরকার কত লোক আমাদের কাছ থেকে কাপড় কিনবে তাই কাপড় বোনার দিকে মন দাও এবার বেরিয়ে এসো এই ঘটনা প্রায় রোজই ঘটত নোরা ছবি আঁকতে বসবে আর তার মা তাকে আঁকতে দেবে না একদিন তার মা এত রেগে গেল যে সে নোরা রং তুলি সব ছুঁড়ে ফেলে দিল এদিকে হয়েছে কি সেই মুহূর্তে সেখান দিয়ে যাচ্ছিল রানী যখন সে দেখল যে নোরা কাঁদছে সে তার গারোয়ানকে বলল ওই তাঁতি মহিলার বাড়ির সামনে তার গাড়ি দাঁড় করাতে গারোয়ান থামাও এখন কান্না থামাও রানীমা এসেছেন আমাদের বাড়িতে অভিবাদন গ্রহণ করুন রানীমা গ্রহণ করলাম মহাশয়া ও ও কি আপনার মেয়ে হ্যাঁ হ্যাঁ অভিবাদন গ্রহণ করুন করলাম তুমি তো দেখছি খুবই সুন্দরী অসংখ্য ধন্যবাদ মহারানী ও কাজে কেন বলুন তো কি হয়েছে ওর আমি আর কি বলবো মহারানী আমার মেয়ে খুবই পরিশ্রমী ও চরকায় সুতো কাটতে কাপড় বুনতে খুব ভালোবাসে আমি ওকে বলি একটু বিশ্রাম করে নে মা তুমি যখন আমি জোর করলাম বাস অমনি মেয়ে কাঁদতে শুরু করলো আমি খুবই গরিব এক মহিলা মহারানী এত সুতো আমি পাবো কোথায় যে ও মনের সুখে কাপড় বুনতে পারবে বলুন তো আমি সত্যি খুব খুশি হয়েছি যে এমন একটি মেয়ে আমার রাজ্যে আছে যে কাজ করতে এত ভালোবাসে আপনার মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন না কেন বলুন তো আমার চরকার শব্দ শুনতে ভীষণ ভালো লাগে আর আমার রাজপ্রাসাদেও সুতোর কোনো অভাব হবে না ও যদি তিন ঘর ভর্তি সুতো বুনে ফেলতে পারে তাহলে আমার বড় ছেলে মানে রাজকুমারের সঙ্গে ওর বিয়ে দেব আমার মতো এমন দরিদ্র মহিলার কাছে এর থেকে বড় সম্মান আর কি হতে পারে মহারানী আপনি বলুন অনেক ধন্যবাদ কিন্তু মা আমি ওহো আমাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না আমি এখন বুড়ো হইনি নিজের দেখাশোনা নিজেই করতে পারবো আমি চাই যে তুমি রাজপ্রাসাদে চলে যাও আর মহারানী স্বয়ং তোমায় নিয়ে যেতে চাইছেন আর কি চাই যাও মা তাই নোরাকে রানীর সাথে প্রাসাদে যেতে হলো রানী নোরাকে তিনটে ঘরে নিয়ে গেল ঘরগুলো ভর্তি স্তূপাকৃতি তন্তুতে এত ভালো তন্তু নোরা কোনো দিন দেখেনি রানী তাকে বলল আজকে তুমি বিশ্রাম নাও তারপর যত তাড়াতাড়ি সম্ভব তুমি তন্তু বুনতে শুরু করে দাও বুঝলে যথাজ্ঞা মহারানী নোরা ওই তন্তুর পাহাড় দেখে এমন হকচকিয়ে গেল যে সে বুঝতে পারল না কি করবে সে সারাটা দিন সেই তন্তুর দিকে তাকিয়েই কাটিয়ে দিল পরের দিন রানী দেখে চমকে গেল যে কোনো কাজই হয়নি তুমি তো দেখছি বোনাই শুরু করনি নোরা কি ব্যাপার বলো তো ক্ষমা করবেন মহারানী আমার এত বাড়ির জন্য মন খারাপ করছে যে কিছুতেই কাজে মন বসাতে পারছি না আমি দুঃখিত ওহো কোনো চিন্তা করো না আমি বুঝতে পেরেছি তুমি তোমার সময় মতো করো রানী চলে গেল কিন্তু নোরা সত্যি চিন্তায় পড়ল এত সুন্দর তন্তু দিয়ে কিভাবে কাপড় বুনতে হয় সে কখনোই শেখেনি আর কাজটাও তার পছন্দ নয় সে রানীকে সত্যিটা বলতে চাইল যে তার বুনতে একদম ভালো লাগে না কিন্তু চিন্তা হচ্ছিল যে রানী হয়তো তার মাকে মিথ্যে বলার জন্য শাস্তি দেবে নোরার এত দুশ্চিন্তা হচ্ছিল যে সে কাঁদতে শুরু করলো আর হঠাৎই সে পায়ের শব্দ শুনতে পেল দেখল তিনজন মহিলা তার দিকে এগিয়ে আসছে তোমরা কারা তোমরা কোত্থেকে এলে আমরা কে বা কোথা থেকে এসেছি সেটা আসল কথা নয় আসল কথা হলো আমরা কেন এখানে এসেছি আর আমরা তোমাকে সাহায্য করতে চাই যদি তুমি সেটা চাও সাহায্য করবে কিভাবে আমরা জানি যে তোমার কাপড় বোনা পছন্দ নয় তাই এইসব তন্তু বুনতে আমরা সাহায্য করব বুঝতে পারলে তুমি সত্যি দেবে তোমাদের অনেক ধন্যবাদ আমি তোমাদের এই উপকারের প্রতিদান দেব কি করে আমরা শুধু একটা জিনিস চাই না ও আমাদের করতে দেবে না কারণ আমরা খুবই কুৎসিত যে আমরা কি ভাবছিলাম কে জানে চলো আমরা এখান থেকে চলে যাই যাওয়াই ভালো কিন্তু কি ব্যাপার কি চাও তোমরা আমাকে বলো আমরা যদি সব তন্তু বুনে দিই তাহলে তোমাকে কথা দিতে হবে যে তোমার বিয়েতে আমাদের নিমন্ত্রণ করবে আর সবার সঙ্গে পিসি বলে আমাদের পরিচয় করিয়ে দেবে না ও সেটা করবে না নিজেদের দেখেছ এমন ফোলা ফোলা আঙুল কুতকুতে চোখ যে দেখাই যায় না আর কেমন মোটা ঝুলে পড়া ঠোঁট ও আমাদের নেমন্তন্নই করবে না তাও আবার রাজবাড়িতে কোনো দিনও আমাদেরকে ও ডাকবে না রাজবাড়িতে বুঝলে আমরা খুবই কুৎসিত তুমি ঠিকই বলেছ অবশ্যই আমি তোমাদের নেমন্তন্ন করব কে বলেছে তোমরা কুৎসিত আমার এমন দুর্দিনে তোমরা আমাকে সাহায্য করছো এটাই সবচেয়ে বড় কথা এই জগতে বাইরের রূপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি শুধু তোমাদের নেমন্তন্নই করব না তোমরা খাবার আসরে আমার আর রাজপুত্রের ঠিক পাশে বসবে সত্যি বলছো তো রাজকুমার রেগে গিয়ে আমাদের নিয়ে মস্করা করবে না তো তিনি হয়তো তোমাকে বিয়ে করতেই রাজি হবেন না যখন তুমি আমাদেরকে ওই টেবিলে বসাবে বুঝলে যদি রাজপুত্র এতটাই নিম্ন মানসিকতার হয় যে তার ভাবি স্ত্রীর আত্মীয়াদের নিয়ে মস্করা করবে তাহলে আমি তাকে কিছুতেই বিয়ে করব না সারা জীবন আমরা শুধু উপহাসের পাত্রী হয়েছি আমরা শুধু চাই সম্মান পেতে একটুখানি পরিশ্রমের বিনিময়ে তাও ধন্যবাদ নোরা এবার দেখবে আমরা কিরকম সুতো বানিয়ে দিই মিহি সুতো জীবনে কোনো দিনও তুমি দেখনি তাই তিন তাঁতি মহিলা চরকা কাটতে বসে গেল সারা রাত তারা কাজ করলো আর সকালের মধ্যে প্রায় ঘরের বেশিরভাগটাই খালি হয়ে গেল যখন পায়ের আওয়াজ শুনতে পেল তারা উধাও হয়ে গেল রানী দেখতে এসেছে যে নোরার কাজ কত দূর এগোলো বাহ বাহ নোরা এক রাতের ভেতরে তুমি এত সুতো কি করে কাটলে শুনি একটু আমি সুপ্রভাত মহারানী আসলে জীবনে এত সুন্দর তন্তু আমি কোনোদিন দেখিনি তো তুমি বুঝি সারা রাত কাজ করেছো সত্যি বলতে মহারানী যেভাবে তন্তু থেকে সুতো বেরোচ্ছে মনে হচ্ছে যেন জাদু হচ্ছে কোনো তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো একটু বিশ্রাম নাও অবশ্যই নেব মহারানী ধন্যবাদ তবে পুরো তন্তু শেষ করার পরেই আমি নেব নোরা রানীকে মিথ্যে বলল না তবে সেই তিন তাঁতি মহিলার কথা কোনো রকমে গোপন করতে পারল রানী চলে যাওয়ার পরে তিন মহিলা আবার এসে কাজ শুরু করল আমার লাল রেশমের পোশাক পরবো আজ রাজবাড়িতে আমি রাত্রে আর আমি পরবো আমার সবুজ রঙের পোশাকটা বুঝলে তাহলে আমি আমার হলুদ রেশমের পোশাকটা পরবো আজ তিন মহিলা রাজকুমার আর নোরার বিয়েতে যাবে বলে এত খুশি যে মনের আনন্দে তারা সব তন্তু থেকে সুতো কেটে ফেলল আর সপ্তাহের শেষে তিন ঘর বোঝাই তন্তু পরিণত হল মিহি সুতোয় সেই সুতো এমন ছিল যে রানী নিজে কোনো দিন দেখেনি আমি বিশ্বাসই করতে পারছি না কি কি সুন্দর হয়েছে আমি সত্যিই গর্বিত অনেক ধন্যবাদ মহারানী তোমার মতো একজন গুণী ও পরিশ্রমী মেয়েকে আমার পুত্রবধূ বানাতে পেরে আমি ভীষণ খুশি এবার তুমি তোমার মাকে ডাকো আমি বিয়ের ব্যাপারে তোমার মায়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই সেই মতো একটা গাড়ি গেল নোরার মায়ের বাড়িতে তাকে প্রাসাদে নিয়ে আসার জন্যে নোরা ওই তিন মহিলার কথা তার মাকে বলল তুমি নিশ্চয়ই ওদের সত্যি সত্যি তোমার বিয়েতে নেমন্তন্ন করবে বলে ভাবছো না নোরা মা আমি ওদের কথা দিয়েছি একদম বোকামি করো না নোরা রানী বা রাজকুমার এইরকম কুৎসিত অতিথিদের কেন পছন্দ করবে শুনি মা অভিবাদন মহারানী আপনাকে অভিবাদন মহাশয়া এবার আমাদের অতিথিদের একটা তালিকা বানিয়ে ফেলতে হবে এমন কি কেউ আছে যাকে আপনি অনুষ্ঠানে নেমন্তন্ন করতে চান বলুন ও না মা তুমি ভুলে গেলে কি করে মহারানী আমার তিন পিসি আছে যাদের নেমন্তন্ন করতে চাই আমি নিশ্চয়ই করবে মা আমি নিমন্ত্রণ পত্র দিয়ে তাদের বাড়িতে লোক পাঠাচ্ছি তুমি বলো মহারানী এই পিসিরা আমার খুব আপন ওরাই আমাকে দেখিয়েছে চরকা কাটার জাদু আমি নিজে তাদের নিমন্ত্রণ করতে চাই আর চাই ওরা ভোজসভায় ঠিক আমার পাশে বসবে অবশ্যই নোরা তুমি যা চাইবে সেটাই হবে তাই নোরা সেই তিন তাঁতি মহিলাকে নিমন্ত্রণ করল তবে তার মা একেবারেই রাজি ছিল না ভোজের দিন রাজসভার দরজা খুলে গেল আর ভেতরে এলো সেই তিন তাঁতি মহিলা পরনে তাদের লাল সবুজ আর হলুদ রেশমের পোশাক সবাই তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু নোরা ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরল আমার প্রিয় পিসিরা আসার জন্য ধন্যবাদ তোমাদের সঙ্গে রাজপরিবারের আলাপ করিয়ে দিই ইনি হলেন আমাদের মহারানী উনি হলেন মহারাজ আর ইনি হলেন রাজপুত্র এডওয়ার্ড আসুন প্রিয় পিসিমারা আপনাদের বসার জায়গা রাখা আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের যে গুণ যে পরিশ্রম করেছেন আর আমাকে যত সাহায্য করেছেন তার জন্য এইটুকু তো আমি করতেই পারি নোরা তাদের টেবিলে বসিয়ে অন্য অতিথিদের আপ্যায়ন করতে গেল ঠিক তখনই রাজপুত্র এডওয়ার্ড এলো ওই তিন মহিলার সঙ্গে কথা বলতে আশা করি আপনাদের এখানে ভালোই লাগছে হ্যাঁ লাগছে তো একটু নাচ করতে ইচ্ছে করছিল কিন্তু চরকা কাটলে কি আর নাচা যায় তা কেন আমার ফোলা পায়ের আঙুল দেখছো চরকা কাটলে ঠিক এটাই হয় বুঝলে তুমি ও ও আমি গান গাইতে পারি না কেন সুতো কেটে কেটে আমার ঠোঁটগুলো দেখো কিরকম মোটা হয়ে গেছে আর আমার ইচ্ছে করে রাতে বাগানে দাঁড়িয়ে আকাশের তারাগুলোকে দেখি কিন্তু পারি না আমি কেন পারেন না মিহি সুতো দেখতে দেখতে চোখের দৃষ্টি একেবারে দুর্বল হয়ে গেছে চরকা কাটলে এটাই তো হয় আর কি করব বলো ও না নোরা শোনো তোমার সাথে একটু কথা আছে কি হয়েছে কথা দাও তুমি আর চরকা কাটবে না দেখেছো চরকা কেটে বেচারি তোমার পিসিদের কি অবস্থা হয়েছে কথা দাও কিন্তু আর যা ইচ্ছে হয় তুমি করো লক্ষ্মীটি কিন্তু চরকা কাটবে না আসলে আমার চরকা কাটতে ভালোই লাগে না আমি ছবি আঁকতে ভালোবাসি ও তাহলে আমি এই পৃথিবীর সেরা রং এনে দেব তোমায় তুমি মনের সুখে ছবি এঁকো আমার স্বপ্ন সত্যি হয়ে গেল যে আর আর একটা কথা দাও তোমার পিসিদের বলো এই প্রাসাদেই থাকতে তারা বহুদিন অনেক পরিশ্রম করেছেন তাদের প্রাপ্য একটু শান্তি আর আরামের জীবন এডওয়ার্ড তুমি সত্যি খুব উদার ও ভালো মনের আর এইভাবেই নোরাকে আর কোনো দিন চরকা ছুঁতে হল না সে মনের সুখে ছবি আঁকত আর ওই তিন তাঁতি মহিলা প্রাসাদে রাজ পরিবারের সঙ্গে থাকতে লাগল রাজপুত্র এডওয়ার্ড আর নোরা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো